بوك تو باسب سي چوراشي چوراشي أديت كان سي أتيت كال چار أتيت كال چار آن পড়া পড়া ดิฉันอ่านแล้ว আমি পড়েছি আমি পড়েছি ดิฉันอ่านหนังสือนิยายทั้งเรื่องแล้ว আমি পুরো উপন্যাসটা পড়েছি আমি পুরো উপন্যাসটা পড়েছি เข้าใจ বুঝতে পারা বুঝতে পারা ดิฉันเข้าใจแล้ว আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি ดิฉันเข้าใจข้อความทั้งหมดแล้ว আমি পুরো পড়াটা বুঝতে পেরেছি আমি পুরো পড়াটা বুঝতে পেরেছি ตอบ উত্তর দেওয়া উত্তর দেওয়া ดิฉันตอบแล้ว আমি উত্তর দিয়েছি আমি উত্তর দিয়েছি ดิฉันตอบคำถามทั้งหมดแล้ว আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি ดิฉันทราบแล้ว ดิฉันได้ทราบแล้ว আমি সেটা জানি আমি সেটা জানতাম আমি সেটা জানি আমি সেটা জানতাম ดิฉันเขียน ল্যাও আমি সেটা লিখি আমি সেটা লিখেছি আমি সেটা লিখি আমি সেটা লিখেছি ইন ดิฉันเคยได้ยินแล้ว আমি সেটা শুনি আমি সেটা শুনেছি আমি সেটা শুনি আমি সেটা শুনেছি ดิฉันกำลังไปรับ ดิฉันได้ไปรับแล้ว আমি এটা পাবো আমি এটা পেয়েছিলাম আমি এটা পাবো আমি এটা পেয়েছিলামดิฉันกำลังนำมา ดิฉันได้นำมาแล้ว আমি ওটা নিয়ে আসব আমি ওটা নিয়ে এসেছিলাম আমি ওটা নিয়ে আসব আমি ওটা নিয়ে এসেছিলাম ดิฉันซื้อ ดิฉันได้ซื้อแล้ว আমি ওটা কিনবো আমি ওটা কিনেছি আমি ওটা কিনব আমি ওটা কিনেছি খাত ওয়া ดิฉันคาดไว้ว่า ওয়া আমি সেটা আশা করি আমি সেটা আশা করেছিলাম আমি সেটা আশা করি আমি সেটা আশা করেছিলাম ดิฉันอธิบาย ดิฉันได้อธิบายแล้ว আমি সেটা ব্যাখ্যা করব আমি সেটা ব্যাখ্যা করেছিলাম আমি সেটা ব্যাখ্যা করব আমি সেটা ব্যাখ্যা করেছিলাম ดิฉันรู้ ดิฉันรู้แล้ว আমি সেটা জানি আমি সেটা জানতাম আমি সেটা জানি আমি সেটা জানতাম